لولا تستغفرون الله লাআল্লাকুম তুরহামুন সদাকল্লাহুল আলিউল আদিম আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক যে সমস্ত মাতা পিতারা নিজের কন্যা বা ছেলের বিবাহ নিয়ে চিন্তিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদেরকে ওই চিন্তা থেকে মুক্তি দান করুক অর্থাৎ ওনাদের কন্যা বা পুত্রের জন্য সুপাত্র দান করুক আমার যে সমস্ত বোনেরা ভাবিরা বাড়ির বউরা এখনও সন্তানের শান্তি থেকে বঞ্চিত আল্লাহ রব্বুল আলমিন ওনাদের কোল ভরে দিক অর্থাৎ ওনাদের সংসারে সুসন্তান দান করুক আমার যে সমস্ত ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে পড়াশোনা করছে তারা যেন উচ্চ শিক্ষা লাভ করে বা সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজের ও নিজের পরিবারের নামকে উজ্জ্বল করতে পারে আল্লাহ তাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের মধ্যে যারা হজ ও ওমরায় যাওয়ার ইচ্ছুক আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের ওই মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা অন্যদের কাছে পৌঁছে দিতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন রব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি গত সপ্তাহে শনিবার বিশেষ একটি ঐতিহাসিক দিন ছিল যেদিন ইমাম হোসেন আলাইসাল্লাম মদিনা থেকে নিজের নানার উম্মাতের সংশোধনের জন্যে তাদের হেদায়তের জন্যে আমর বিল মারুফ নেহি আনিল মুনকার করার জন্যে ভ্রমণ করেছিলেন তাই গত শনিবারে আমি কোনো নবীর জীবনী নিয়ে আলোচনা করতে পারিনি তবে আজ ধারাবাহিক হিসেবে ষষ্ঠম নবী হজরত সালেহ নবী আলাইসাল্লাম ওনার জীবনী নিয়ে আলোচনা করতে চাই আসুন দেখি আল্লাহর এই প্রিয় নবী এই নেক বান্দার জীবনী থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি আর প্রশ্ন উত্তর হিসেবে আমি সমস্ত ইনফরমেশান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যাতে বাচ্চা বড় যুবক সকলকে বুঝতে বা জিনিসগুলোকে ক্যাপচার করতে মাইন্ড করে রাখতে স্মরণে রাখতে সুবিধা হয় তো এখানে প্রথম প্রশ্ন জানাবে সালে নবীর জীবন নিয়ে এইভাবে হচ্ছে যে জানাবে সালে নবীর পুরো নাম বা বংশ যে বংশ থেকে উনি ছিলেন তার পরিচয় কি ওনার নাম ও নাসব বলা হোক তো উত্তরে আমি বলতে চাই জানাবে সালেহ নবী ওনার পুরো নাম এইভাবে সালেহ বিন আবিদ বিন জাবির বিন এরাম বিন সাম বিন নূহ অর্থাৎ হজরত নূ নবীর পঞ্চম পিঁড়িতে উনি ছিলেন নূ আলাহ ইসলামের ছেলে সাম ওনার ছেলে এরাম এরামের ছেলে জাবির জাবিরের ছেলে ওবায়দ ওবায়দের ছেলে আবিদ আর ওনার ছেলে সালেহ জানাবে নূ নবীর পঞ্চম পিঁড়িতে উনি ছিলেন এবারে প্রশ্ন হচ্ছে জানাবে সালে নবী যে কম বা কাবিলা থেকে সম্পর্ক রাখতেন সেই কম বা কাবিলার নাম কী ছিল আর ওনার ভাষা কী ছিল তো জবাবে বলতে চাই উত্তরে জানাবে সালেহ নবী যে কমের থেকে সম্পর্ক রাখতেন সেই কমের নাম ছিল কমে সামুদ কমে আদ জানাবে হুদ নবীর কমকে বলা হয়েছে আর কমে সামুদ জানাবে সালেহ নবীর কমকে বলা হয়েছে আর ওনার ভাষা ছিল আরবি প্রথম নবী যার ভাষা ছিল আরবি ভাষা জানাবে সালেহ নবী কেননা উনি আরব দেশের মধ্যে ছিলেন আর সে সময় আরবি ভাষা আস্তে আস্তে পরিচালিত হয়েছিল তাই ওনার মাতৃভাষা বলুন আর ওনার ধার্মিক ভাষা বলুন সামাজিক ভাষা বলুন আরবি ছিল তো সর্বপ্রথম আরবি ভাষায় যে নবী কথা বলতেন বা নিজের জাত ভাইদেরকে কমকে হেদায়ত করেছিলেন শিক্ষা দিয়েছিলেন তিনি ছিলেন সালেহ নবী সালে নবী কত বছরের ছিলেন কোথায় থাকতেন আর ওনার কবর কোথায় জনাবে সালে নবী টোটাল বয়স হলো দুশো আশি বছর ষোলো বছর বয়সে উনি নবুয়াতের দায়িত্ব পেয়েছিলেন আর একশো কুড়ি বছর উনি কন্টিনিউয়াসলি আল্লাহর দিনের তাবলিক করেছিলেন তো দুশো আশি বছর ওনার টোটাল বয়স ছিল আর ওয়াদিউল করা মক্কা এবং শাম দেশের মধ্যস্থলে একটি জায়গা তাকে ওয়াদুল করা বলা হয় আর ওয়াদুল করার বিশেষ একটি শহর যার নাম হচ্ছে হেজির সেই শহরের নামে সুরাই হেজির কোরআনে পাকে একটা সুরাই আছে সুরাই হেজির তো ওই হেজির শহরে উনি বসবাস করতেন বা থাকতেন আর যে শহর মক্কা ও দেশের মাঝখানে অস্তিত্ব ছিল আর ওনার কবরের সম্পর্কে ইতিহাস লিখছে জানাবে সালে নবীর কবর নজফে আশরাফে বিখ্যাত কবরস্থান ওয়াদিউসালাম আমিও গিয়েছি সেখানে জানাবে হুদ ও জানাবে সালেহ নবীর কবর ওখানে আছে যেখানে সবাই জিয়ারাত করেন তবে আরেক রবায়ত বলছে নবীদের সেই সময়ের হিস্ট্রি অনেক কিছু আছে যেটা গোপন তার সঠিক খবর কেউ বলতে পারবে না ইমাম বা নবী ছাড়া জানারা কখনো কোনো ভুল করেন না তবে সাধারণ মানুষ যেভাবে ইতিহাসে পেয়েছে সেইভাবে যা সেই তার মতো লিখেছে তো কিছু রবায়ত বলছে ওনাদের কবর মানে জানাবে হুদ ও সাল নবীর কবর ওয়াদুসালাম নাজাফে আশরাফে আবার কিছু রবায়ত বলছে না জানাবে সালে নবী বা হুদ নবীর কবর পবিত্র কাবা ঘরে বিশেষ করে সাবা সালে নবীর সম্পর্কে লেখা হচ্ছে खाना काबा में हजर আসওয়াদ और मकाम इब्राहिम के दरमियान उनकी खबर है মানে হাজারে আসওয়াদ যে পাত্রকে চুমন করা হয় আর মকামে ইব্রাহিম জানাবে বীরের কদম গাহ যেখানে যাকে বলা হয় গোল্ডেন গেরা আছে ওর মাঝখানে জানাবে সালে নবীর কবর আবার এক রবাদ বলছে না হিজরে ইসমাইল যেখানে ওই মিজাবুর রাহমা পানি হলে যে পারনালা দিয়ে পানি পড়ে নিচে ওই নিচে হিজরে ইসমাইল তৈরি করা আছে গোল করে ঘেরা আছে যেখানে জানাবে ইসমাইল ও ওনার মায়ের কবর তো একরাবাদ বলছে জানাবে সালে নবী বা আরও অনেক নবীর কবর আছে ওই হিজরে ইসমাইলের মধ্যে তো যাই হোক ওনার কবর হচ্ছে হয় নজফ আশরাফ ওয়াদিউসালাম যেখানে সমস্ত মমিনিনদের রুহ জমা হয় আর নইলে পবিত্র কাবা ঘরের ওই সাহেনে মানে হিজরে ইসমাইলে আর নইলে হাজারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝখানে ওনার কবর এবার এখানে चतुर्थ प्रश्न হচ্ছে साले नबी अपने कौम को किस चीज़ की तरफ दावत दी थी और कितने अरसे तक दावत देते रहे মানে জানাবে সালে নবী নিজের জাতকে নিজের কমকে কী দিকে কিসের দিকে দাওয়াত দিয়েছিলেন আমন্ত্রণ জানিয়েছিলেন আর কতদিন পর্যন্ত উনি এই দাওয়াত দিয়েছিলেন তো এখানে হিস্ট্রি লিখছে জানাবে সালেহ নবী নূহ ও হুদ নবী আলাইসালাম ওনার আগে যে নবী ছিলেন হুদ তার আগে ছিলেন জানাবে নূহ নবী তো জনাবে সালে নবী জনাবে নূ নবী এবং হুদ নবী আলাহ ইসলামের পরে তৃতীয় এমন পয়গম্বর ছিলেন যিনি কন্টিনিউয়াসলি মানে ধারাবাহিক হিসেবে লাগাতার একশো কুড়ি বছর নিজের কমকে খোদা পরস্তের দিকে মানে আল্লাহর উপাসনাদেরকে আল্লাহর ইবাদতের দিকে আমন্ত্রণ জানিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন আর বুধপরাস্তি পারাস্তি আশারকে বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট বুধপরাস বুধপরাস্তি আর শয়তানকে অনুসরণ করা থেকে মানা করতেন बुत परस्ती और शयातीन के इतबा से रोकते रहे मगर बहुत कम लोग ईमान लाए মানে বুত পরিস্থিতিকে মানা করতেন আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না আর শয়তানের কথা শোনো না কেননা শয়তান সে চ্যালেঞ্জ করেছিল আল্লাহ তোমার বান্দাদেরকে তোমার পথে চলতে দেবো না তোমার উপাসনা করতে দেবো না আমি তাদের জন্যে স্বয়ং ভগবান হয়ে আসব দেবতার রূপে আসব বিভিন্ন রূপে আসব আর আমার দোয়া শক্তি মানে আমি যে শক্তি আল্লাহ তুমি আমাকে দান করছো সেই শক্তির মাধ্যমে তাদের কিছু মনোকামনা আশা পুরো করব সুতরাং তাদের বিশ্বাস জাগবে আমার প্রতি আর আমি তখন যা বলবো তারা তাই শুনবে আর তোমাকে ছেড়ে আমার উপাসনা করবে তো এইভাবে শয়তান বিভিন্ন রূপে এসে আল্লাহর বান্দাদের পদভ্রষ্ট করছিল আর এখনও করছে তাই সে আদম সন্তানের প্রথম স্থানে দেখুন আর পরবর্তীকালে যখন আস্তে আস্তে সংখ্যা বেড়েছে শয়তান নিজের কাজও বৃদ্ধি করেছে তো জানাবে সালে নবী নিজের কমকে সবসময় আল্লাহর উপাসনা খোদায় ওয়াহেদাউল্লাহ শরিকের এবাদতের জন্য উপাসনা করার জন্য আমন্ত্রণ জানাতেন সৎ পথের দিকে আমন্ত্রণ জানাতেন আর শয়তানের পথ থেকে বা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা থেকে মানা করছিলেন এবার এখানে প্রশ্ন হচ্ছে হজরত সালে নবী আলাইসালামের কমরা কিভাবে বসবাস করত কোথায় থাকতো তাদের স্থান কোথায় ছিল তো এখানে হিস্ট্রি লিখছে জানাবে সালে নবীর কম এরা পাথর কেটে বড় বড় পাহাড়ের পাথর কেটে গুফা তৈরি করে সেই গুফার মধ্যে সুন্দর ঘর তৈরি করত। পাহাড়ের গুফার মধ্যে এরা থাকতো গুফার মধ্যে সুন্দর ঘর তৈরি করতে থাকতো যাতে ভূমিকম্প বা তুফান বা অন্য ধরনের যে সমস্ত আল্লাহর তরফ থেকে বিভিন্ন পরীক্ষার মধ্যে বান্দাদেরকে ফেলে দেওয়া হয় ঝড় বাতাস হোক ভূমিকম্প হোক আর বজ্রপাত হোক বা যে নদীতে লামন সৃষ্টি হয় মানে পানি ভরে যায় তো এই সমস্ত বিভিন্ন আল্লাহর আজাব থেকে তারা নিজেকে রক্ষা করার জন্যে বা এই সমস্ত কষ্ট থেকে বাঁচার জন্যে ওরা পাহাড়ের ভেতরে ঘর তৈরি করে থাকতো বেশিরভাগ পাহাড়ের গুফার মধ্যে থাকতো যাতে সুরক্ষায় থাকতে পারে তাদের কোনো যেন ক্ষতি না হয় আর সবসে পাইলে कबायली জিন্দগি उन्होंने শুরু কিতে মানে थी माने নবীর কম সর্বপ্রথম গোত্র হিসেবে দলাদলি হিসেবে কাবিলা বন্টন হিসেবে এরাই শুরু করেছিল যেটা কোরআনে উল্লেখ হয়েছে সুরায় নামাল আয়ত নম্বর আটচল্লিশে এভাবে জিকির হয়েছে ওয়াকানা ফিল মদিনাতে তিস তিস আতা রাহতিন ইয়সুদুন ফিল আর্দ ওয়ালা ইসলেহন ওই হিচের মানে শহরে নয়জন প্রভাবশালী ছিল যারা জমিনের ওপরে ফসাদ করত মানে তাদের কথা মতো না চললে তারা ঝগড়া লড়াই করত অশান্তির সৃষ্টি করত আর এরা কখনো কারোর মঙ্গল করেনি কারো ভালো করেনি সবসময় নিজের শক্তি দেখিয়ে অন্যদেরকে দমন করে রাখত মানে জালিম বাদশার ছিল এরা তাই বলা হয়েছে সর্বপ্রথম যে দলাদলি বা ভাগাভাগি বা পাড়া সিস্টেম বলুন কি গ্রাম সিস্টেম বলুন কি কম সিস্টেম বলুন কাবিলার সিস্টেম বলুন এরাই শুরু করেছিল আর এদের মধ্যে বড় এ নিয়ে অশান্তি বা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তাই জানাবে সালে নবীর কম এই অসুবিধার মধ্যে ছিল এবার এখানে প্রশ্ন হচ্ছে জানাবে সালেহ নবীর কম যে সমস্ত বাতিল খোদাদের পুজো করত প্রার্থনা করত বা উপাসনা করত তাদের নাম কি ছিল তো এখানে ইতিহাস বলছে তাদের বাতিল খোদার নাম ছিল লাতো মানাতো ওসা হুবল ওকায়েস বা কোবায়েস এই পাঁচটি বিখ্যাত খোদা ছিল তাদের বা দেবতা ছিল বা প্রতিমা ছিল যার এরা উপাসনা করত পাহাড় কেটে পাহাড়ের পাথর দিয়ে এই সমস্ত দেবী দেবতা তৈরি করে রেখেছিল তারা লাতো মানাতো মানাত ওসা যার যে কোরআনও এসেছে হবল আর কায়েস বা ওবায়েস এরা বড় পাথর দিয়ে বড় ভয়ঙ্কর রূপ তৈরি করে রেখেছিল যেটা কেসাসুল আম্বিয়া লেখা হয়েছে মানে তাদের ওই ভয়ঙ্কর রূপ দেখে মানুষ ভয়ভীত হয়ে খোদা মনে করে তাদের সামনে নত হয়ে প্রার্থনা করত বা উপাসনা করত আসল আল্লাহকে ভুলে গিয়েছিল তারা তো এইভাবে তারা ভুল পথের প্রতীক হয়ে থাকতো বা ছিল सालह नबी अलैहिस्सलाम अपने कौम को किस तरह समझाते थे और राह खुदा ও খোদা পারাস্তি तरफ দাওয়াত দিতে थे মানে জানাবে সালেহ নবী কিভাবে নিজের কমকে বোঝাতেন সৎপথের দিকে বা আল্লাহর উপাসনার দিকে কিভাবে আমন্ত্রণ জানাতেন তো এখানে হিস্ট্রি লিখছে জনাবে সালেহ নবী খুব ভদ্র ছিলেন খুব সৎ ব্যবহারী ছিলেন মানে এত সুন্দর ব্যবহার করতেন মানুষের সঙ্গে যে সামনেওয়ালা যদি মানুষ হয় সে যদি পশু না হয় তো ওনাকে অমান্য করতে পারতো না এত সুন্দর ব্যবহার করতেন কখনো কারোর কাউকে নিজের ভাষার মাধ্যমে বা হস্তের মাধ্যমে আঘাত করেননি ওনাকে সবাই শ্রদ্ধার নজরে দেখত কিন্তু দুঃখের বিষয়ে শ্রদ্ধা করেও কিন্তু ওনার কথা মানত না কারণ তারা ভুল পথের ওপরে চলছিল পারম্পরিক হিসাবে মানে আমাদের বাপ দাদারা আমাদেরকে যে পথের ওপরে লাগিয়ে গেছে তাঁরা কি ভুল করে গেছেন কি ভুলছে না ওনারাও তো এই সমস্ত লাত ওমানাত ওজা হবল কবয়েস বা কায়েসের পুজো করছিল প্রার্থনা করছিল ওনাকে ভুল করছিল চিন্তা করুন এই যে আজও এই গোড়ামির কথা এই সমস্ত বিদ্রুপ কথা উম্মাতে মুসলিমার মান্যকারীরা এমন কথাও বলছে যে এখন যে মৌলানা সাব্বির সাহেব আমাদেরকে এত সৎপথ দেখাচ্ছেন এত সঠিক জিনিসগুলো বলছেন সঠিক ইসলামিক নিয়ম শৃঙ্খলা বলছেন ইসলামিক সংবিধান বলছেন কোরআন হাদিস থেকে প্রমাণসহ বলছেন উনি যা বলছেন নিজের জায়গা ঠিক আছে কিন্তু আমাদের পূর্বপুরুষরা কি ভুল করে গেছেন এখানে এসে আমার সমস্ত হক কথাকে তারা মুছে ফেলে দিচ্ছে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছেন ভুল করে গেছেন ওনারা এই যে উপাসনা করতো ওনারা কি ভুল করে গেছেন কোরআন ওনাদের জন্য বলছেন আওয়ালা কানা আবা ওহম লা সাইয়া তাদের বাপদাদারা কিছু বুঝতো না নিজের ইচ্ছা মতো যা পারত করতো বা পেরেছে করেছে আর সেই ভুলের ওপরে নিজের বাল বাচ্চাদের ছেড়ে গেছে আর আজও সেই ভুলের পথের প্রতীক হয়ে তারা জীবনযাপন করছে যতক্ষণ আল্লাহ না চাবে হয়তো এদের হেদায়ত সম্ভব হবে না আল্লাহ তৌফিক দান করুক সালে নবীর কম আমাদের জন্য একটা উদাহরণ কেন আগে তাদের বিশেষ জীবনে আমরা আপনাদের সামনে আমি ধরছি যে তারা অহংকার করেছিল বলে আল্লাহর হুকুমকে অমান্য করেছিল বলে তারা সঠিক পথের পথিক হয়নি বলে আল্লাহ তাদেরকে যে সাজা দিয়েছিল সেটা বিশ্বের জন্য একটা উদাহরণ তো জানাবে সালে নবী খুব ভদ্র ভাষায় এইভাবে আগে নিজের কমকে বোঝানোর চেষ্টা করেছিলেন বা বুঝিয়েছিলেন আর যেটা কোরআনের বিভিন্ন সুরায় প্রায় এগারোটি আয়তে জানাবে সালেহ নবীর নাম এসেছে আর বিভিন্ন সুরায় জানাবে সালেহ নবী কীভাবে নিজের কমকে কমে সাবুত সামুদকে হেদায়ত করার চেষ্টা করেছিলেন আল্লাহর পথের প্রতীক করার চেষ্টা করেছিলেন সেগুলো উল্লেখ হয়েছে কারণ আমি শুধু সংক্ষেপে বলতে চাই এক নম্বর জানাবে সালে নবী নিজের কমকে বলতেন ম্যায় তোমারি তরফ এক সাদিক আমিন শখস ভেজা গেও মানে এক সত্য বা আমানতদার হিসেবে অবতীর্ণ করা হয়েছে আমাকে বা পাঠানো হয়েছে আমি এসেছি আমি নিজের তরফ থেকে কিছু বলছি না যা কিছু বলছি আমার প্রতিপালকের তরফ থেকে তোমাদেরকে বলছি বা সতর্ক করছি আমি সত্য কথা বলছি কোনো ভুল বলছি না আর আল্লাহর আমানত আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে তার দিন বা তার শরীয়ত তার বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যে এটাই আমি শুধু তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি मेरी बातों को मानो खुदा से डरो और मेरी इत्तेबा करो और इसमें तुम्हारी भलाई है অর্থাৎ আমার কথা শোনো আল্লাহর ভয় করো আমি যেভাবে চলতে বলছি সেইভাবে চলার চেষ্টা করো এতেই তোমাদের মঙ্গল এহকাল ও পরকালের জন্যে मैं तुमसे कोई अजर मुआवजा नहीं चाहता हूँ वो मेरे खुदा पर है মানে তোমাদের কাছে আমার পরিশ্রমের জন্য আমি কোনো প্রতিশোধ বা পারিশ্রমিক চাই না কোনো উপহার চাই না কোনো হাদিয়া চাই না কোনো গিফট চাই না কোনো মজদুরি চাই না আমি যা কিছু পরিশ্রম করছে আমার প্রতিপালকের হুকুমে সুতরাং সেই আমাকে এর আজর দেবে এর যা স্বভাব বা এর পরিপ্রেক্ষ আমাকে যা দরকার যা প্রয়োজন আল্লাহ আমাকে পুরো করবে আল্লাহ আমাকে দেবে তোমাদের কাছে আমি কিছু চাই না শুধু তোমরা আমার সত্য কথাগুলো শোনো মানো আর সেটাকে ফলো করো বা মেনে চলার চেষ্টা করো ইয়ে দুনিয়া দারে ফানি হ্যাঁ উসকে নিয়ামতে জওয়াল পজির হ্যাঁ মনে রেখো এই দুনিয়ার যত নিয়ামত থেকে তোমরা লাভবান হয়ে আছো এই নদী নালা পাহাড় পর্বত এই সুন্দর ফল ফুলের বাগান বা এই হরিত ফসল মানে সেই যুগে খুব সুন্দর ফসল হচ্ছিল সব শান্তিতে ছিল তো এই যত আল্লাহর নিয়ামত থেকে তোমরা লাভবান হচ্ছ মনে রাখো আল্লাহ যদি চায় তো পলকের মধ্যে সব শেষ হয়ে যেতে পারে এর আগের ঘটনা তোমরা তুলে দেখো কিভাবে হুদ নবীর জমানায় সমস্ত ফসলপাতি পুড়ে ছায় হয়ে গেছিল বজ্রপাত হয়ে কিভাবে সবাই শেষ হয়ে গিয়েছিল তোমরা শিক্ষা লাভ করো এই যে আল্লাহর নেমাত তোমরা লাভবান হচ্ছ এ কিন্তু দীর্ঘ নয় চিরস্থায়ী নয় ওইরূপ তোমাদের জীবনও চিরস্থায়ী নয় তোমরা সারা জীবন বেঁচে থাকবে না আজ আছো হয়তো কালকে থাকবে না তাই এখনও বোঝার চেষ্টা করো আর নিজের ভুলকে ভাঙো সুতরাং এইভাবে জানাবে সালে নবী নিজের কমকে খুব शांतिपूर्णभावे বোঝানোর চেষ্টা করেছিলেন ऐ लोगो खुदाए वाहदउल्ला शरीक की इबादत करो उसकी बातें मानो उस पर अमल करो बदले में वो तुम्हें अपनी नेमतों से नवाजेगा মানে ऐ আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর উপাসনা করো খোদায় ওয়াহদাউল্লাহ শরিক যার কোনো শরিক নেই তার উপাসনা করো তার কথা মেনে তার উপরে আমাল করো যদি এমন করো তো তার পরিবর্তে আল্লাহ তোমাদেরকে বহু নেমাত দান করবে অনেক কিছু দেবে আর আখরত में बेहतरीन अजर देगा जो इस दुनियावी नियमतों से बहुत बुलंद बाला होगा আর আখরাতে এর পরিবর্তে তোমাদের নেকির পরিবর্তে তোমাদের উপাসনার পরিবর্তে তোমাদেরকে এমন কিছু দেবে যা এই দুনিয়ার মানে সমস্ত নিয়ামতের চেয়ে তো অনেক অন্যতম বা উচ্চতম হবে वो तुम्हें माफ़ कर देगा अगर तुम सिर दिल से तौबा करोगे और मगफरत तलब करोगे তোমরা যে এতদিন ভুল করছিলে বা করছো যদি তোমরা একবার তওবা করো মগফরত তলব করো ক্ষমা চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে উনি নিরাশ করেন নিজের কমকে সবসময় আশা দিতেন যে এখনও সুযোগ আছে তোমরা নিজের ভুল ভেঙে নাও সৎ পথের দিকে চলে আসো আল্লাহর উপাসনা করো তাকে মেনে চলো তার হুকুম মেনে চলো যে তোমাদের সৃষ্টিকর্তা যে তোমাদের প্রতিপালক যার জমিনের উপরে তোমরা বসবাস করছো যার নিয়ামত খাচ্ছ কালকে সেই তোমাদেরকে মত দেবে যে হায়াত দিয়েছে আর তোমরা বৃথা সৃষ্টি হওনি মরার পরে তোমাদের হিসাব হবে যদি আল্লাহ তোমাদের কাছে হিসাব চায় যে পৃথিবীর বুকে আমি তোমাদেরকে যে পাঠিয়েছিলাম তোমরা কি করে এসেছো কি নে কি করেছো কি উত্তর দেবে তোমরা তো সব ভুল পথে চলছো শয়তানের কথা শুনে চলছো তো যদি শয়তানের কথা শুনে চলে চলো বা চলতে থাকো তো মরার পরে ওই জায়গায় তোমাদেরও স্থান হবে যে জায়গায় শয়তান থাকবে আর শয়তান কোথায় থাকবে বলার প্রয়োজন নেই কিন্তু যদি তোমরা আল্লাহর নিকটতম থাকতে চাও আল্লাহর আশ্রয় থাকতে চাও বা আল্লাহ তোমাদের জন্য যে জান্নাতকে সাজিয়েছে সেই জান্নাতে যদি প্রবেশ করতে চাও তো এখনও আমার কথা মানো আল্লাহর হুকুম মেনে চলো আল্লাহর উপাসনা করো আর ওইভাবে চলো যেভাবে তোমাদেরকে আদেশ করা হচ্ছে এই কথাগুলো জানাবে সালে নবী নিজের কমকে বুঝিয়েছিলেন উনকে জবাব মে কম নে ক্যা কাহা থা এটা বড় একটা প্রশ্ন যে জনাবে সালে নবী যখন এতভাবে সুন্দরভাবে বোঝালেন যে তোমরা এইভাবে করো এগুলো করো এর এ করলে তোমার এহকাল ও পরকালে মঙ্গল হবে যে চার পাঁচটি কথা আপনাদের সামনে আমি উল্লেখ করেছি এর উত্তরে সালে নবীর কম কি রিপ্লাই করেছিল কি উত্তর দিয়েছিল যেটা ইতিহাস লিখছে উনকে জবাব মে কম कौम ने क्या कहा था तो जवाब में कौम ने कहा ऐसा ले तुम हमें उन खुदाओं की परस्ती से रोकते हो जिन्हें हमारे आबा अजदाद पूछते आए हैं আয় সালে তুমি আমাদেরকে ওই প্রতিমা বা ওই আল্লাহর বা ওই খোদাগুলোর উপাসনা থেকে দূরে রাখতে চাচ্ছ বা মানা করছো যাদের পুজো পাঠ আমাদের বাপ দাদারা করে এসেছে ওই কথা যে কথা আজ মুসলমানরা বলছে অনেক কম এই কথা বলেছিল নিজের নবীর সঙ্গে যে আমাদের বাপ দাদারা এতদিন যে খোদার পুজো করে এসেছে পা তুমি তার থেকে মানা করছো মনে রেখো আমার বাপ দাদারা প্র্যাকটিক্যাল করে গেছেন আর তুম জিস খোদা কি তারা দাওয়াত দে রে ওসমে শখ ও শুভা হ্যাঁ মানে তুমি যে খোদার দেখে আমন্ত্রণ জানছো সে তো নিরাকার সে তো দেখা যাচ্ছে না তাকে কেউ দেখছে না সেখানে সন্দেহ আছে মানে সে আছে কি না তাও আমরা কিছু বলতে পারছি না তুমি হয়তো স্বপ্ন দেখাচ্ছ তখন জানাবে সারে নবী कि कौम बोल से क्या ज़मानत है कि तुम जो बोल ও সচ है মানে তুমি যে নিরাকার প্রতিপালকের তরফ থেকে এই সমস্ত কথাগুলো বলছো এর কি গ্যারান্টি যে আমরা নেকি করলে সে আল্লাহ আমাদেরকে এই স্বর্গ দান করবে বা পাপ করলে আমাদেরকে সাজা দেবে তুমি যে বলছো এর কি গ্যারান্টি এর সত্যতার কি প্রমাণ কই সুবুত পেশ করো কোনো প্রমাণ দাও যাতে আমাদের বিশ্বাস জাগে যে হ্যাঁ তুমি যেটা বলছো এটাই ঠিক হ্যাঁ তোমার কোনো খোদা আছে আমাদের এই খোদা ছাড়া जिससे हमें तुम्हारी बातों पर भरोसा हो কি বললেন তখন কম যে তুমি ওই খোদার প্রমাণ দাও তুমি যে কথা বলছো যাতে তোমার কথার উপরে আমাদের বিশ্বাস জাগে আর আমরা হয়তো পরে তাকে মানার চেষ্টা করব। কিন্তু যতক্ষণ প্রমাণ দিচ্ছ না ততক্ষণ আমি বা আমরা তোমার ওই খোদাকে যেটা শুধু মুখে বলছো তার ওপরে বিশ্বাস আনতে পারছে না বা তাকে মানতে পারছে না তখন সালে নবী বললেন ঠিক আছে কাল পুরো কম পুরো জাত এই শহরের লোক তোমরা সবাই ওই পাহাড়ের ধারে নদীর ধারে যে পাহাড় আর যে পাহাড়ের ধারে তোমরা নিজের প্রতিপালক বা প্রতিমা বা দেবতা তৈরি করে রেখেছ চলো ওখানে আমরা যাব উপস্থিত হব ওখানে উপস্থিত হয়ে তোমরা নিজের মনোকামনা আশা চাইবে বা দাবি করবে যদি পূরণ করে দেয় সঙ্গে সঙ্গে আমি মেনে নেব দেখুন কিভাবে শান্তিপূর্ণভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন আর যদি মনোকামনা আশা পুরো না করতে পারেন তখন আমি আমার প্রতিপালকের কাছে তোমাদের জন্যে আবেদন করব বা তোমরা আমার প্রতিপালকের উপরে বিশ্বাস এনে আবেদন করবে বা তোমরা যেটা বলবে আমি সেটা আমার প্রতিপালকের কাছে দাবি করব চাইবে যদি সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায় তার মানে আমি যে খোদাকে ডাকছি সে শুনছে সে সাড়া দিচ্ছে সে আমাদের কথা শুনে উত্তর দিচ্ছে ওদনি আস্তাজিবুল্লাকুম আমাকে ডাকো আমি উত্তর দেবো তখন আমার খোদাকে কিন্তু মেনে নিতে হবে পুরো কম এই কথার উপরে ঐক্যবদ্ধ হলো মেনে নিল যে খন্দর প্রস্তাব যদি আমাদের খোদা যারা আমরা পুজো পাঠ করছি আমাদের মনোকামনা আশা পুরো করে দেয় তো তোমাকে মেনে নিতে হবে আর যদি আমাদের খোদা না করে আর তোমার খোদা সেটা করে দেয় তাহলে তোমার খোদাকে আমরা মেনে নেব এইভাবে ওই নদীর ধারে ওই পাহাড়ের কাছে আসা হলো বা সমস্ত কম জমা হয়েছে যেখানে যারা পুজো করত প্রার্থনা করত নজর নিয়াজ বহু কিছু করত ইতিহাসে অনেক কিছু লিখেছে তাদের সম্পর্কে তো ওখানে যে এবারে জানাবে সালে নবী নিজের কমকে বলছেন কমে সামুদকে এই প্রতিমা সমস্ত দেবতা তোমাদের সামনে চাও বিশেষ করে কিছু নাম নিলেন বা কিছু জিনিসের জন্য বলেন এগুলো চাও যদি দিয়ে দেয় তো আমি মেনে নেব বা তোমরা মনে করো জিতে গেছো সুতরাং কমের বড় বড় শিক্ষিত পণ্ডিতরা সামনে আসছে এসে প্রার্থনা করার পরে উচ্চস্বরে দাবি করছে হে প্রভু আমাকে এটা দাও লাত ও মানাত ওজ্জা আমার এই আশা পুরো করো আই হবল আমার এটা পুরো করে দাও আই কবায়স কি কায়েস আমাকে এটা পুরো করে দাও তারা এক এক করে সমস্ত দেবতা বা প্রতিমার কাছে প্রার্থনা করছে কিন্তু সেখান থেকে কোনো আওয়াজ আসছে না কোনো উত্তর আসছে না পাথর কি উত্তর আসবে কোনো উত্তর আসছে না তাদের কোনো মনোকামনা আশা পুরো হচ্ছে না জানাবে সালেহ নবীকে কম বলছে আপনি তো ভালো মানুষ হয়তো আমাদের কথা শুনছে না আমরা হয়তো এখন পাপি আপনি চান আপনাকে দেবে জানাবে সালেহ নবী তাদেরকে শুধু বোঝানোর জন্যে উনি শির্ক করতে পারেন না আল্লাহর কে ছেড়ে অন্য কারোর কাছে উপাসনা করতে পারেন না বা কারোর কাছে দাবি করতে পারেন না উনি নবী ছিলেন আল্লাহর পয়গম্বর ছিলেন তবুও তাদেরকে বোঝানোর জন্যে উনি প্র্যাকটিক্যাল দেখালেন দেখো আমিও চাচ্ছি যদি দেয় তাহলে মেনে নেব সুতরাং উনি বললেন যে যদি তোমরা সত্যি প্রতিপালক এলাহ মানে আল্লাহ হয়ে থাকো আর এই যে বান্দারা যদি এরা তোমার বান্দা হয়ে থাকে তো তোমাদের বান্দা তোমার বান্দাদের এই প্রয়োজনকে পুরো করে দাও তারা এই ভুল পথের পথে ওপরে চলছে তাদেরকে সৎ পথে যাওয়ার তৌফিক দান করো এইভাবে অনেক কিছু বললেন কোনো আওয়াজ আসলো না কোনো উত্তরে ছিল না জানাবে ইব্রাহিম নবী ওইরূপ এর আগের নবী উনি এরপরে ওনার জীবনী আপনাদেরকে শোনাবো উনিও যখন নিজের চাচা ওনাকে পুতুল তৈরি করে বা প্রতিমা তৈরি করে দিতেন যাও বাজারে বিক্রি করে আসো তো উনি বাজারে যে এভাবে বলতেন কে কেনবে এই প্রতিমাগুলো যে না কথা বলতে পারে না কোনো কিছু শুনতে পারে না কিছু উদ্ধার করতে পারে এটা শুধু একটা আস্থা একটা বিশ্বাস আর কিচ্ছু না মনে রাখবেন যারা ওই সমস্ত প্রতিমা বা বুতের আগে প্রার্থনা করছে মনোকামনা বর্ণনা করছে আসল দেওয়ার মালিক কিন্তু ওই নিরাকার আল্লাহ যার মখলুক বা যার সৃষ্টি ওই প্রতিমা যার সামনে আমরা বা মানুষেরা নত হচ্ছে তো ওখানে যে প্রার্থনা করছে চাচ্ছে তার কাছে কিন্তু সে দোয়ার শক্তি দোয়ার শক্তি আল্লাহর আছে তো জনাব ইব্রাহিম বলতেন তোমাদের কোনো ফরিয়াদ কেউ শুনবে না কিন্তু তবুও তোমরা সেটাকে কেন একটা আস্থা ছিল আবার পরে পুজো করার পরে আবার সেটাকে পানিতেও ফেলে দিত যাই হোক যেটা এখনও হচ্ছে আমি ও বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না কেননা কারোর আস্থা বা ভক্তিকে আমি আঘাত করতে চাই না আল্লাহ তৌফিক দান করুক সবাই হকিকি রবকে চিনুক প্রতিমালককে চিনুক একদিন তারাও বুঝবে যে আমরা যাদের পুজো করছি এনাদেরও প্রতিপালক সেই আল্লাহ নিরাকার সেই শক্তি যে সকলকে জীবনদান দিয়েছে হায়াত মু দিয়েছে ওনারা যদি ভগবান হতেন ওনারা যদি জীবনদান দিতেন তো ওনারা তো বেঁচে থাকতেন ওনার তো কেউ মরে যেতেন না ওনারা এই দূরে থেকে চলে গেছেন মানে কি কেউ আছে যা যা যা যে এনাদের চেয়ে তো বেশি শক্তি রাখে তো জানাবে সালে নবী বললেন দাবি করলাম কিছু শুনল না তাহলে কি হবে এবার তখন কম বলছে এবারে আপনি আপনার প্রতিপালকের কাছে দাবি করুন তো জানাবে সালে নবী বলেন কি দাবি করো কি দেখলে তোমাদের বিশ্বাস জাগবে তোমরা মেনে নেবে তখন ওই কম বলছে এই যে পাহাড়ের গায়ে এই সমস্ত প্রতিমা আছে এই পাহাড় থেকে একটা উঠ বাহির হোক কি দাবি করছে কম এই পাহাড় থেকে যেন একটা উট বাহির হয় যদি উঠ বাহির হয়ে এসে তোমার নবুবাতের সাক্ষী দেয় তোমার রেসালাতের বা তুমি যে নবী তোমার নবুবাতের সাক্ষী দেয় আমরা মেনে নেবো কেননা পশু যখন কথা বলবে তো নিশ্চয়ই কোনো গায়বী শক্তি তাকে সেই শক্তি দান করবে সুতরাং জানাবে সালে নবী দোয়া করলেন হে আমার প্রতিপালক আমার কমকে এতমামে হুজ্জত করার জন্য আমি শেষ একটি দাবি করছি আমি সমস্তভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু তাদের ইমান ফেরাতে পারেনি তাদেরকে সৎপথের প্রতীক করতে পারেনি এবারে এরা এই মোজেজা বা এই কেরামতি দেখতে চায় আল্লাহ তুমি এই পাহাড় থেকে এক উটনিকে সৃষ্টি করো সে যেন আমার নবুয়তের সাক্ষী দেয় আর আমার কম যেন ভরসা পায় বা বিশ্বাস বিশ্বাসী হয় সুতরাং এই দোয়া করছিলেন এমন সময় সেই পাহাড় ফাটা শুরু হলো ফেটে একটা বড় উচ্চ লম্বা চওড়া উটনি বাহির হয়ে আসলো উটনি যখন বাইর হয়ে আসলো পুরো কম অবাক হয়ে দেখছে একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে বাইর হয়ে আসছে অবাক হয়ে দেখছে এ কি তখন ওই কমের যারা অতি নিকৃষ্ট ছিল বা অতি দুষ্ট মেজাজে ছিল তারা তখন বলছে এ সালে এ তুমি জাদু করেছ এ হকিকত না আমরা হকিকত তখন মানব যখন এই উটনি যেটা পাহাড়ের ভেতর থেকে বাইরে হয়েছে এ যদি এখন বাচ্চা দেয় কেননা ম্যাজিকের দিয়ে তৈরি করা উট উটনি বাচ্চা দিতে পারে না যদি এখন এই উটনি বাচ্চা দেয় তাহলে মেনে নেবো হ্যাঁ এটা সত্যি উটনি ক্যামেল সুতরাং জানাবে সাহলে নবী সঙ্গে সঙ্গে দোয়া করলেন আল্লাহ এদের বিশ্বাসকে আরও মজবুত করো এই উটনি বাচ্চা জন্ম দিক সুতরাং সঙ্গে সঙ্গে সেই সময় ওই উটনির গর্ভ থেকে একটা ছোট উটনি জন্ম নিল আর বেরিয়ে বেড়াচ্ছে খুব সুন্দর লাগছে সমস্ত কম খুব আনন্দিত না সালে তুমি যেটা বলেছ সত্য বলেছ তারিখ লিখছে হিস্ট্রি লিখছে সত্তর হাজার লোক কত সত্তর হাজার আবার অনেক বলছে না সত্তর জন মানে কাবিলার সর্দাররা যাদের কথায় সমাজ চলতো তারা এমান আনলো সত্তর জন এমান আনলো না সালে তুমি ঠিক বলছো তোমার কথায় ঠিক তুমি নবী তোমার প্রতিপালকই হক মেনে নিল এবারে জানাবে সালে নবী বললেন যাও এই কথা যে নিজের নিজের এলাকায় যে যারা এখনও আল্লাহর ছেড়ে অন্যর উপাসনা করছে তাদেরকে বলো সুতরাং তারা যাচ্ছিল মাঝপথে শয়তান এসে তাদেরকে পথভ্রষ্ট করে দিল কোথায় জাদুঘরের পেছনে তোমরা পড়েছ নিজের প্রতিপালককে ছেড়ে নিজের প্রতিমাকে ছেড়ে যার উপাসনা তোমার বাপদাদারা করছিল সেগুলো এইভাবে ভুলে দেবে এত বছর বছর ধরে তোমার বাপদাদারা যাকে মেনে আসছে তোমরা এইভাবে এত তাড়াতাড়ি ভুলে যাবে হিস্ট্রি লিখছে ছেষট্টি জন মোরতাদ হয়ে গেল মোরতাদ মানে পুনরায় পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে গেল এটাই নবীর পরেও হয়েছিল যাই হোক তারপরে স্বজন ছিল চৌষট্টি জন সরি চৌষট্টি জন মুরতাদ হয়ে গিয়েছিল সত্তর জনের মধ্যে চৌষট্টি জন মুরতাদ হয়ে গিয়েছিল দিনের পূর্ব পরিচিত দিনের দিকে ফিরে গিয়েছিল মাত্র ছজন ছিল ওই ছজন যখন যাচ্ছিল তখন ওর মধ্যে একজন কেদার বা কোদার নামের ব্যক্তি সে বাগাবাদ করল না এইভাবে আমরা যদি পুরো কমের বিরুদ্ধে যাই তো হয়তো কম আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে আক্রমণ করবে না এটা ঠিক হবে না আমরা এভাবে মেনে নিতে পারি না সুতরাং সে সরে গেল আর ওই কেদার দুনিয়ার লাভে দুনিয়ার লালসায় সে এক বুতপারাস্ত মেয়েকে ভালোবাসত সুতরাং সেই মেয়ে তাকে যখন বলল যে আমার সঙ্গে যদি বিয়ে করতে চাও তো ওই সালে নবীর উটনি যেটা মজেজা স্বরূপ বাইর হয়েছে আর সবাই তার প্রতি বিশ্বাস এনেছে আমরা নিজের পূর্বপুরুষের দিনের উপরে থাকতে চাই এই নতুন দিনকে মানব না সুতরাং ওই উটের পা কেটে দাও সুতরাং ওই কেদার বা কদার তখন ওই নিজের প্রেমিকাকে যাকে ভালোবাসত বিয়ে করার জন্যে ওই সালানবীর উটনির পা কেটে দিয়েছিল তারপরে যে আজাব এসেছিল যেটা কোরআন বলছে ফাদামদামা আলাইহিম রব্বম বেজাম্বিম তাদের পাপের জন্য আল্লাহ তাদেরকে টোক বাজিয়ে রেখে দিয়েছিল কি করেছিল আগে শুনুন সালে নবী আলাইসালাম বলেছিলেন এই যে আল্লাহর উটটা বাইর হয়েছে মনে রাখে আল্লাহর নিশানি আর আমার নবুবতের সাক্ষী দিয়েছে আর ওইরূপ যখন ইমামে জামানা আসবেন তো ওনার সঙ্গে ওই সালে নবীর উটনি থাকবে যেমন সালে নবীর ওই উটনি পাহাড় থেকে বাইর হয়ে সালে নবীর নবুবতের সাক্ষী দিয়েছিল ওইরূপ ইমামে জামান আল্লাহ ইসলামের সাক্ষী দেবেন যে ইনি যুগের ইমাম এনার কথা মতো চলো এনাকে মানো তাহলেই তোমরা সৎপথের পতি হতে পারবে সারাতুল মুস্তাকিমের উপরে আসতে পারবে বা এহকালো পরকালে নিজাত পাবে যেটা আমি ইমাম জামান আলি সালামের জন্ম তারিখে গত বছর উল্লেখ করেছিলাম যে ইমাম জামান ইসলাম যখন আসবেন তো দশটি চমৎকার নিজের সঙ্গে নিয়ে আসবেন যেগুলো অন্য নবীদের সঙ্গে ছিল আর সেই চমৎকারগুলো দেখে সেই মজেজাগুলো দেখে নবীর ওম্মাতরা নবীর ওপরে এমান এনেছিল তো সেই সমস্ত জিনিস এমামের জামানা যখন নিয়ে আসবেন তখন পুরো বিশ্বের সমস্ত ধর্মের বা জাতের লোকেরা ওনাকে অ্যাকসেপ্ট করবেন বা মেনে নেবেন বা ওনার উপরে এমান নিয়ে আসবেন তো এখানে কমে সামদের ওই লোকদেরকে জানাবে সালে নবী বললেন এই আল্লাহর ওঠ একে ছেড়ে দাও নদী নালায় যা পানি আছে একদিন উট পান করবে একদিন তোমরা পান করবে আর ওই উট তোমাদের জন্য বড় লাভদায়ক কেননা ও যত পানি পান করবে তত দুধ দেবে আর সেই দুধ থেকে তোমরা লাভবান হবে সুতরাং কিছুদিন তো এটা হলো তারপরে যারা বাতিল খোদার পরস্তার ছিল ভুল পথে ছিল তাদের মনে হিংসা আসলো যে এভাবে তো সালে নবী জিতে যাবে আর আমরা হেরে যাব সুতরাং তারা একটা ষড়যন্ত্র করলো যেটা বিস্তারিত কখনো প্রশ্ন যদি করেন তো বলবো কিভাবে সুতরাং ওই সালে নবীর উটকে যতক্ষণ না সরানো হচ্ছে পাবলিক আস্তে আস্তে সৎ পথের দিকে চলে যাচ্ছে বা আমাদের পথ থেকে দূরে চলে যাচ্ছে তাই জানাবে সালে নবীর ওই উটকে উটের পা কেটে দিয়েছিল আর যেই পা কেটে দিয়েছে তখন আল্লাহর গজব শুরু হয়ে গেছে এবারে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাচ্ছে যাও ঘোষণা করে দাও তোমরা নিজের পাপের সাজা পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও রাতের অন্ধকারে জানাবে জিব্রাইল আস আসছেন এখানে लिखा হচ্ছে साल नबी की उठनी की कहानी क्या है और उस कौम कौम समूद ने उसके साथ क्या सलूक किया फिर उनके साथ क्या हुआ उन पर আজাব क्या আয়া তো যে উত্তরে বলা হচ্ছে মোজাজা দেখে যে ছত্তর জনা ইমান এনেছিল এদের মধ্যে থেকে চৌষট্টি জনা মুরতাদ হয়ে গিয়েছিল পুনরায় আর একজন বাগাবাত করেছিল সে ওই উটনির পা কেটে দিয়েছিল মাত্র পাঁচজন মানে পুরো সারা জীবন যে তাবলিক করেছিলেন জানাবে সালে নবী আর শেষে কজন মমিন হয়েছিলেন মাত্র পাঁচজন অনেক অনেক সময় আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে যেখানে বেশি লোক তারাই সৎপথে আমরা একটা কথা বলি দশ যেখানে খোদা সেখানে তবে কিন্তু এর আগে আমি অনেক জায়গায় বলেছি নবীর হাদিস ও বলে শুনে শুনিয়েছি যে ভিড় সততার প্রমাণ নয় সংখ্যাগ্রস্ত হওয়া বা সংখ্যা বিরুদ্ধ হওয়া এটা সততার পরিমাণ নয় অনেক অনেক সময় ভুল পথের লোক বেশি আর সৎ পথের লোক কম আর এটাই দুনিয়ার ইতিহাস প্রথম নবী হজরত আদম থেকে নিয়ে আমাদের নবীর যুগ পর্যন্ত দেখেন আর এখনও পর্যন্ত দেখেন সৎ পথের প্রতীক সেরাতুল মুস্তাকিমের উপরে আল্লাহর পথের প্রতীক হয়ে দুনিয়ায় কতজন আছে একবার বলুন ইনসাফ করে বলুন এখন পুরো বিশ্বে মোর দ্যান সেভেন বিলিয়ন্স লোক বসবাস করছে এদের মধ্যে কত লোক আল্লাহর পথের প্রতীক বা ওই শান্তির দিনকে মেনে চলছে যে দিনকে আল্লাহ নিজের দিন বলেছে ইন্নাদ্দিন ইন্দাল্লাহ ইসলাম ওমাইয়াবতে গায়ের ইসলাম আদিন ফালাই আকবাল মিনো আল্লাহর নিকটে একটাই হচ্ছে ধর্ম সেটা হচ্ছে ইসলাম অর্থাৎ শান্তির ধর্ম আর ইসলাম ছাড়া ওমাই ওমাইয়াবতে গায়ের ইসলাম আদিন ফালাই আকবাল মিনো কোরআন তুলে দেখুন যদি ইসলাম ছাড়া কেউ অন্য ধর্মকে আপন করে তো আল্লাহ তার থেকে তার সেই ধর্মকে মেনে নেবে না তো এখন বিশ্বে একবার এনসাফ করে বলুন ইসলামের সত্য মান্যকারী মানে সত্য ইসলামের সত্য মান্যকারী মুখে ইসলাম অনেক চলছে অনেকেই নিজেকে মুসলমান বলছে কিন্তু তাদের ব্যবহার তাদের কর্ম ইসলাম বিরোধী বা সেটা প্রমাণ করছে না যেটা তারা মুখে বলছে তো আমি সত্য মুসলমানদের কথা বলছি যারা নবীর দিনের ওপরে আছে নবীর পরে নবীর আহলে বায়তের কথা মতো জীবন যাপন করছে এদের সংখ্যা কত টেন পার্সেন্টও না মনে হয় তাহলে এরা সংখ্যালঘু আর এর বিরুদ্ধে যান পুরো বিশ্বে মুসলমান ছাড়া অন্য জাতের বা অন্য ধর্মের লোকেরা অনেক বেশি তার মানে কি তারা হক তারাই সত্য কোরআন বাতিল হয়ে যাবে যদি তাদেরকে হক মেলে মেনে নেন তো এই জিনিসটা বুঝতে হবে অনেক অনেক সময় সংখ্যা গ্রস্ত হলে কি সংখ্যা বেশি হলে তার মানে না এরা সত্যের ওপরে অল্প হলেও তারা যদি দিনের ওপরে থাকে তো তারাই দিনদার তারাই হক বা তারাই সৎ যেমন নু নবী নশো সাড়ে নশো বছর তাবলিক করেছিলেন কতজন মমিন ছিল ওনার সঙ্গে আশি জন ওইরূপ নবীদের জীবন তুলে দেখুন তো আমার নবীও প্রিয় নবী হজরতে মোহাম্মদ মুসাল্লাম উনিও খুব চেষ্টা করেছিলেন পুরো বিশ্বকে একদিনে জড়িত করার জন্যে বা শান্তির দিন সমস্ত লোকের কাছে পৌঁছে দিয়ে সকলকে মুসলমান করার জন্যে কিন্তু দুঃখের বিষয় সব হয়নি আর যারা হয়েছিল তাদের মধ্যেও যেমন জনাবে সালে নবীর কম থেকে বহু লোকেরা মুরতাদ হয়ে গিয়েছিল নবীর পরেও কিন্তু নবীর উম্মতের বহু লোকেরা মুরতাদ হয়ে আছে মুরতাদ হয়ে গিয়েছিল তারা নিজের পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে গিয়েছিল ইসলামিক সংবিধানকে নবীর দোয়া সংবিধানকে আল্লাহ রসুলের সংবিধান যেটা কোরআন হাদিসের মধ্যে এসেছে সঠিক হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে সেগুলো তারা ফলো করেনি আর আজও করছে না কিন্তু তারা নিজেকে আবার মুসলমানও বলছে মনে রাখবেন যতদিন এই উম্মাতে মুসলিমা সঠিক ইসলামকে আপন না করে নেবে সঠিক দিনকে না মেনে নেবে সঠিক ইসলামিক সংবিধানকে ফলো না করবে তারা এইভাবে কলঙ্ক হয়ে জীবনযাপন করবে নিজেদের জন্যও স্বয়ং ইসলামের জন্যও আর সত্য ইসলাম সঠিক ইসলাম যদি কারো হাতে পুনরায় এই বিশ্বে রায়জ হয় বা ফিরে আসে তিনি হচ্ছেন নবীর সন্তান ইমাম জামান আলাইসালাম কেননা যার ঘরের জিনিস সেই সম্মান রাখে সেই জানে যে হকিকাত কি জনাবে সালে নবী নিজের কমকে খুব বুঝিয়েছিলেন যখন বুঝিনি তারা জুলুম করেছে আর ওই সালে নবীর ওই নিশানিকে মুছে দেওয়ার চেষ্টা করেছে তখন আল্লাহ তাদের জন্য বড় ভয়ঙ্কর আজাবের ব্যবস্থা করেছিল তাই নবী করিম সাল্লাম নিজের হাদিসে বলেছেন আশকান নাস মান কাতা নাকাতুল নাকাতুল্লাহ অনাকাতুল সালে মানে বত্তরিন সবচেয়ে তুচ্ছ আর নিম্ন ছিল ওই ব্যক্তি যে সালে নবীর উটনির পা কেটেছিল তারপরে হজরত আলী আলাহ ইসলামের দিকে ইশারা করে বললেন আমার উম্মাতের সবচেয়ে নিম্ন ও তুচ্ছ হবে সেই ব্যক্তি যে তোমার রক্তে তোমার দাড়িকে রঙিন করবে জানাবে সালে নবীর জীবন আর মাওলা আলী আলাহ ইসলামের জীবনের মধ্যে অনেকটা মিল আছে যেমন কম সালে নবীকে মানেনি ওইভাবে নবীর পর নবীর উম্মাত বা এই উম্মাতে মুসলিমা হজরত আলী আলাহ ইসলামকে মানেননি যেনার অভিভাবক হওয়ার ঘোষণা নবী নিজে করে গিয়েছিলেন যাই হোক তো এখানে কমে সামুদের ওপরে আজাব আসলো ভয়ঙ্কর আওয়াজ হলো যে আওয়াজের কারণে তাদের কানের পর্দা ফেটে গেল তারা বদ্ধ হয়ে গেল বিদ্যুৎ চমকালো তারা দৃষ্টিহীন হয়ে গেল পরে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম আসলো এমনভাবে প্রভাব ঠান্ডায় তারা নিজের নিজের বাড়িতে বাসায় পাথর হয়ে গেল হিস্ট্রি তুলে দেখুন জামিদিন মানে নিজের নিজের বাসায় নিজে নিজের জায়গায় যে যেখানে ছিল সেখানে সে মঞ্জাবিদ হয়ে গেল পাথর হয়ে গেল যেমন তারা পাথরের পুজো করতো তো আল্লাহ তাদেরকে সাজা স্বরূপ পাথর করে দিয়েছিল আর তারা নিজের নাগার থেকে নড়তে পারেনি বা আল্লাহ তাদেরকে নজর নড়ার সুযোগ দেয়নি আর এটা কেন হয়েছিল কেননা তারা আল্লাহর সমস্ত সব কিছু নিয়ামাত খাচ্ছিল আল্লাহর আল্লাহ তাদেরকে সব কিছু দান করেছিল কিন্তু তারপরেও তারা আল্লাহকে মানে চলছে না আল্লাহর হুকুমকে ফলো করছিল না নবীকে মেনে চলছে না নবীর হুকুম সঠিক আল্লাহর বাণীকে বা নবীর আদেশকে ফলো করছিল না বলে আল্লাহ তাদেরকে ওই সাজা দিয়েছে তো এখানে আমাদেরকে শিক্ষা নিতে হবে আমরাও যদি আল্লাহর গ্রহণ তো কোরআনে মজিদকে ওইভাবে ফলো না করি যে আদেশগুলো আমাদেরকে কোরআনে দেওয়া হয়েছে বা নবীর হাদিস নবীর কথাগুলো ওইভাবে মেনে না চলে যেভাবে উনি বলেছেন বা নবী যে বলেছেন ইন্নি তার কোন ফিকুম সকালাইন কেতাব আল্লাহ ওইতরাতি আহল বাইতে মাইন তমাসক তুম লং লং তদুল্লবাদি ওয়ালাই আফতারে কাহাত্তা ইয়ারদা আলাই আল হাউস আমি এই দুনিয়া ছেড়ে যাচ্ছি কিন্তু তোমাদের মাঝখানে দুটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি এক আল্লাহর কিতাব কোরআনে মজিদ তোমাদের হেদায়তের জন্যে দ্বিতীয় উদাহরণ আইডিয়াল স্বরূপ বা শিক্ষক স্বরূপ ওই কোরআনের তাফসির করবেন যারা তারা হচ্ছেন আমার আহলে ব্যয়ত কেননা কোরআন পড়ে বোঝার শক্তি তোমাদের নেই তাই সেই আহলে ব্যয়তকে ফলো করো আহলে বায়াত যেভাবে বলবেন সেইভাবে মেনে চলো কেন তাদের সিরাতই হবে ইসলামিক সিরাতের জন্যে আইডিয়াল তো নবীর বলছেন আমার পর যদি এই উভয় জিনিসকে ধরে বা মেনে চলো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না আর মনে রাখো এরা এক অপর থেকে ভিন্ন হবে না যতক্ষণ হাউজে কৌশল আমার সামনে উপস্থিত না হচ্ছে আর যদি কেউ এদেরকে ফলো না করে মানে কোরআন আহলে বায়তকে যদি কেউ ফলো না করে তো তার নেজাতের জন্য কোনো তরি পাবে না কেননা তরি হচ্ছেন আহলে বাইত মাসালো আহলো বাইতি কামাসালে সফিনাতে নু আমার আহলে বাইতের উদাহরণ নু নবীর তরির মতো মানে রাকে বা আনাজা ওমান তখাল্লাফা আনহা ঘরে কাওয়া হাওয়া যে এই তরির ওপরে সওয়ার হবে সেই নেজাত পাবে আর যে এই তরি থেকে দূরে চলে যাবে সে ডুবে যাবে শেষ হয়ে যাবে তো আহলে ব্যয়েতের সঙ্গে যারা জড়িত থাকবে তারাই নেজাত পাবে যারা আহলে ব্যয়েতের কথা মতো জীবনযাপন করবে তারাই নেজাত পাবে কেননা নবী যাদের সঙ্গে থাকতে বলেছেন তাদের সঙ্গে যদি থাকা হয় তাহলে মঙ্গল আর যদি তাদের সঙ্গে না থাকা হয় তো আল্লাহর আজাব বড় কঠিন শুধু একটু অপেক্ষা করুন নবীর পরে নবীর বংশের ওপরে যে জুলুম অত্যাচার হয়েছে এর পতিতদের সময় খুব নিকটে এসেছে আজ যেন সালে নবী আলাহ ইসলামের জীবন থেকে আমরা এতটা শিক্ষা নিলাম যে নবীর কথা যদি না মানা হয় নবীর দেখানো পথের ওপরে যদি না চলা হয় তো সে নেজাত পাবে না আর তাদের আঞ্জাম মানে তাদের শেষ অবস্থা কিন্তু বড় ভয়ঙ্কর হয় যেমন সামুদ কমে সামুদের হয়েছে বা সালে নবীর উম্মতের হয়েছে এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে কোনো নবীর বিষয়ে তো আপনারা প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি হজরতে ইব্রাহিম নবীর জীবনী আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ওয়াখর দামানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত